তাহলে আমাদের পাঠ হচ্ছে তুদারি গানে না গুণা হ্যাঁ আবার শুরু থেকেই আমরা একটু পড়ব তাহলে রেডিবন শুরু করতে চাও হ্যাঁ হ্যাঁ ভাদিগণः तुदादिगणः इत्यनयोः विका विकरणप्रत्ययस्य अनुबन्धलोपानन्तरम् अ एव अवशिष्यति इति अस्माभिः दृष्टम् আমরা দেখেছি যে ভাদিগণ আর ধুদাদিগণে বিকরণ প্রত্যয়ের অনুবন্ধ লোপের পর অ অবশিষ্ট থাকে তয়োহ গণয়োহ তিঙন্ত পদানাং সেই দুটি গণের তিঙন্ত পদে সাম্যও রয়েছে যথা ভাদৌ ভবতি তুদাদৌ লিখতি উভয়ত্র তি ইত্যস্মাৎ পূর্বম আকার ভাদিতে ভবতি তুদাদিতে আছে লিখতি এই উভয় স্থানে কিন্তু টি টি এর পূর্বে অকার আছে তর্হি কিমার্থম গণদ্বয়ম তাহলে কি জন্য দুটি গণ এতাবতা প্রায়ः सर्वे जानीयुः यद् भादिगणे गुणकार्यं भवति তুলাদিগণে তা গুণকারিয়াং নিষিদ্ধাতে এখন পর্যন্ত আমরা সবই তাই জেনেছি যে দিগণে গুণকার্য হয় ত্রয়ীগণে গুণকার্য হয় না মানে নিষিদ্ধ পাঠে কিমার্থম তুদাদিগণে গুণ না ভবতি ইতি পরিশীলয়িষ্যামহ এই পাঠে কেন তুদাদিগণে গুণ হয়নি সেটা আমরা পরিশীলন করব দৃষ্টান্তে ভূ ধাতু ইগন্তহ অস্তি দৃষ্টান্তে ভূ ধাতু ইগন্ত সব প্রত্যয় পরে ইগন্ত ভূ ধাতু উকারস্য গুণাদেশ ভবতি সব সপ্রত্যয় পরে থাকলে ইগন্ত ভূ ধাতুর উকারের গুণাদেশ হয় সার্বধাতু কার্যধাতু কয়হ ইতি সূত্রেণ সার্বধাতু কার্যধাতু কয়হ এই সূত্রের দ্বারা বুদ্ধাতু উপধায়াম अतः सप्रत्यये परे तस्य बुद्धातुः उकारस्य गुणादेश भवति उगन्तलघुपथस्य च इति সূত্রেণ বুদ্ধাতুর উপধাতে লঘু ইক বর্ণ আছে তাই সপ্রত্যয় পরে থাকায় সেই বুদ্ধাতুর উকারের গুণাদেশ হয়েছে উগন্ত লঘুপথস্য চ এই সূত্র দ্বারা आहत्य वादिगणे इगन्तधातूनाम् इग्वर्णस्य गुणः উপধায়াম ভ্রস্ত ইক বর্ণস্য গুণः চ তাহলে মোট ভাদিগণে ইগন্ত ধাতুর ইক বর্ণের গুণ আর উপধাতে হস্য ইক বর্ণের গুণ হয় অধুনা তুদাদিগণে তৎ অবস্থাদয়ম अस्ति চেদপি গুণः না এখন তুদাদিগণে সেই অবস্থা দুটি থাকলেও গুণ হয় না ইত্যুক্ত তার মানে ইগন্ত ধাতু নাম ইক বর্ণস্য গুণः না তার মানে ইগন্ত ধাতুর ইক বর্ণের গুণ হয় না তথা হি উপধায়া ভ্রস্য ইক বর্ণস্য গুণः না এবং সেরকমই উপধাতে হর্ষ ইক বর্ণের গুণ হয় না यद्यपि तुदादिगणे सविकरणप्रत्ययः सीत् अस्ति भादिगणस्य सप् इव तथापि तुदादौ गुणः न भवति তুদাদিগণে স্ববিকরণ প্রত্যয় যদিও তুদাদিগণে স্ব এই বিকরণ প্রত্যয় শীত আছে ভাদিগণে সপের মতন তথাপি তুদাদিগণে গুণ হয় না স্বাদিগণস্য ধাত্বঙ্গে আর আর কি আর কে এসেছে তো আর কে এসেছে হ্যাঁ স্যার আমি আছি স্যার প্রীতি ওকে খুবই ভালো তাহলে আমরা শুরু থেকে করেছি আবার আর প্রীতিবন আমরা কি জেনেছি এখান পর্যন্ত তারপরে প্রীতিবন হতে পারে এখন পর্যন্ত জেনেছি যে এই চূড়াদিগণে আর ভাদিগণে দুটো ক্ষেত্রেই মানে যেমন ভাবিগণের একটা উদাহরণ হলো ভবতি আর চূড়াদিগণের একটা উদাহরণ হলো লিখাটি তো দুটো ক্ষেত্রেই কিন্তু টি এর পূর্বে অকার আছে তো তাহলে দুটি গণের কি প্রয়োজন ছিল তো বলা হচ্ছে যে ভাদিগণে গুণকার্য হয় না ভাদিগণে গুণকার্য হয় এবং চূড়াদিগণে গুণকার্য হয় না এটাই মানে যদিও যদিও ইগন্ত ধাতুর হ্যাঁ। হ্যাঁ, ইক গুণ হয় না আর সেরকম মানে উপধাতু হচ্ছে ইক গুণ হয় না ইজাদিগণে কিন্তু ভাদিগণে হয় আর যদিও তিরাদিগণে স এই বিকরণ প্রত্যয় আছে এবং এই বিকরণ প্রত্যয়টা মানে স বিকরণ প্রত্যয়টা শীত আছে তাও কিন্তু ক্রিয়াদিগণে গুণ হয় না ভাদিগণে তো সপ আছে শীত সপ হলে শীত তো সেজন্য গুণ হয় কিন্তু এখানে শীত থাকা সত্ত্বেও গুণ হচ্ছে না ক্রিয়াদিগণে হ্যাঁ ঠিকই আছে ওকে প্রীতিবন ভয়াদিগণস্য হ্যাঁ, ও আচ্ছা তারপরে वादिगणस्य धात्वाङ्गे गुणः यत्र यत्र भवति तस्य गुणस्य कारणम् अस्माभिः गायते আচ্ছা বাদিগণের ধাতু অঙ্গে যেখানে যেখানে গুণ হয় তস্য গুণস্য কারণম অস্মাভিহি গায়তে সেই গুণের কারণগুলি আমরা আগে আমরা আমাদের দ্বারা জানা হয়েছে ইগন্ত ধাতুহু ভবতু ধাতুः भवतु উভয়ত্র গুণস্য নিমিত্রং সব ইতি বিকরণ প্রত্যয় তাহলে বলছে ইগন্ত ধাতু হোক বা লঘুপদ ধাতু হোক উভয়ত্রই গুণের কারণটা হচ্ছে সবই বিকরণ প্রত্যয় সব বিকরণ প্রত্যয়ে সংজ্ঞা লোপः च इति कारणतः সব সব বিকরণ প্রত্যয় ঈর্ষঙ্গা ঈর্ষঙ্গা প্রাপ্ত হয় এবং তারপর তার লোভ হয় এবং এই কারণবশত সবটাকে বলছে শীত শীত কি না যার সকার ঈদ হয় সে হচ্ছে শীত কিংচিত সার্বধাতুকম ইত্যনেন ন সব সার্বধাতুকম আর বলছে কিংচিত সার্বধাতুকম এই সূত্র দ্বারা সব হচ্ছে সার্বধাতু হ্যাঁ কারণ সবটা হচ্ছে শীত আর শীত হলে সেটা সার্বধাতুক হচ্ছে সব সার্বধাতুক সংজ্ঞক প্রত্যয় ইতি কারণাত আর সবটা সার্বধাতুক সংজ্ঞক প্রত্যয় হচ্ছে এই কারণবশত কার্যধাতু আর্ধধাতুকয়হ ইতি সূত্রেণ ইগন্ত ধাতু ইকাহ গুণাহ হ্যাঁ মানে কোন সূত্র দ্বারা না মানে সার্বধাতু ধাতু কয়হ এই সূত্রের দ্বারা ইগন্ত ইকে ইগন্ত ধাতুতে ইকের গুণ হচ্ছে লঘু পুগন্ত লঘু পদস্য চ ইতি সূত্রেণ ধাতু উপধায়াম হস্র ইকহ গুণহ চ ইতি দৃষ্টবন্ত আর লঘু তুগন্ত লঘু পদস্য চ এই সূত্রের দ্বারা কি হচ্ছে না ধাতুর উপধাতে লঘু ইক বর্ণের গুণ হচ্ছে এটি দৃষ্টিবন্ধ এটা আমরা দেখছি নাম গুণ কারিয়ে সপহ প্রেরণা দায়িনী শক্তি অস্তি ইতি জ্ঞাতবন্ত কি না মানে হলো যে গুণকার্যে সপের যে প্রেরণাদায়িনী শক্তি রয়েছে সেটা আমরা জানছি ওকে হ্যাঁ ঠিক আছে জীবন হ্যাঁ अधुना तुदादिगणे विकरणप्रत्ययः स स च विकरणप्रत्ययः स इत्यस्य सकारस्य इत्सङ्गा लोप च इति कारणात् स शीत् यस्य सकार इत् स शीत् এখন তুদাদিগণে বিকরণ প্রত্যয় স সেই বিকরণ প্রত্যয় স্বয়ে সকারের ঈদ সংজ্ঞা হয় এবং লোপ হয় সেই কারণে স হলো শীত যে যার ঈদ সে হলো শীত তিন শীত সার্বধাতুকম সূত্রে ন সপ্রত্যয় সার্বধাতুক কহ তিন শীত সার্বধাতুক এই সূত্রের দ্বারা সপ্রত্যয় সার্বধাতুক সংজ্ঞক তাই ইদাদিগণে আপনি সার্বধাতুক আর্ধধাতুক ইতি ন ইগান্ত ধাতু ঈদ ইকাহা গুণাহ ভবেত তাহলে তুদাদিগণেও সার্বধাতু কাতু ধাতু প্রয়োগ এই সূত্রে দ্বারা ইগন্ত ধাতুতে ইকের গুণ হবে হওয়া উচিত পুরন্ত লঘুপথস্য ইতি সূত্রে না ধাতু উপধায়াম হচ্ছে ইকাহা গুণাতে গুণতে উগন্ত লঘুপথস্য এই সূত্রের দ্বারা ধাতুর উপধাতে হস্য ইকের গুণ হবে ইদম সর্বম সত্যম সত্যপি গুণহ না ভবতি এই সব সত্য তথাপি সত্য হওয়া সত্ত্বেও গুণ হয় না তর্হি কহ ভেদ তাহলে কি ভেদ সপ্রত্যয়ে গুণকার্যার্থম প্রেরণাদায়িনী শক্তি अस्ति चेत् किमर्थं भ्रादिगणे यत्र गुणः भवति तत्र सुदादिगणे न भवति न भवति স্বপ্রত্যয় গুণ কার্যের জন্য প্রেরণাদায়িনী শক্তি আছে তাহলে কি ভাদিগণে যেখানে গুণ হয় সেখানে ক্রীড়াদিগণে হয় না স্পষ্ট তো হ্যাঁ ওকে হ্যাঁ মানে প্রশ্ন প্রশ্নটা কি প্রশ্নটা হলো যে আহ সপ্রত্যয় গুণকার্যের জন্য প্রেরণাদায়ী শক্তিটা আছে মানে যেহেতু এটা শীত সার্বধাতু তাহলে সার্বধাতু কালো ধাতু হো এই সূত্রানুযায়ী তো গুণ হতেই পারে চুদাদিগণে তাহলে কি জন্য ধাদিগণে গুণ হচ্ছে কিন্তু চুদাদিগণে হচ্ছে না ঠিক আছে ওকে প্রীতি অত্র পেছানো প্রশ্ন তাহলে কিছু প্রশ্ন দেখা দেখা যাচ্ছে কি কি না প্রথমত বলছে সাপি সব প্রত্যয়ে পকারস্য কিং সাপি মানে হচ্ছে সব তাহলে কি কার্য মানে প্রভাব নাস্তি হ্যাঁ হ্যাঁ কি কার্য নাস্তি আর যদি পকার নাই থাকে তাহলে কি প্রভাব পড়বে তুদাদিগণে বিকরণ প্রত্যয় স ইব ন নামহ আর তুদাদিগণে কি রয়েছে না বিকরণ প্রত্যয় স রয়েছে মানে সৎ নেই পকারহ নাস্তি মানে কি নেই বলছে সব নেই মানে স রয়েছে কিন্তু সব নেই মানে পকারটা নেই হি পকার অভাবে কিং তাহলে পকারের অভাবে কি হচ্ছে অস্মাকম অধ্যয়নস্য আরম্ভে এব এবং উত্তম আসি আমাদের অধ্যয়নের প্রারম্ভে প্রথমেই এব এবং উত্তম আর্থিক এরকমটাই বলা ছিল এক বিকরণ প্রত্যয়ে ইৎসঙ্গক সকারস্য কার্য বিকরণ প্রত্যয়ে ইৎসঙ্গক সকারের কার্য কি না গুণস্য কৃতি পেড়য়তি পেড়য়তি গুণের তাহলে বিকরণ প্রত্যয় ইৎসঙ্গক সকারের কার্য কি বলছে না হচ্ছে গুণের ক্ষেত্রে প্রেরণা প্রদান করা ধাতু অন্তর্ভূত স্বরস্য গুণং কারয়তি ধাতুর অন্তর্ভুক্ত স্বরের গুণ গুণকার্য সম্পন্ন করে কে না সব স এর কার্য এটা আচ্ছা দুই বিকরণ প্রত্যয়ে ইচ্ছাঙ্গ প্রকার বিকরণ প্রত্যয় প্রকারের কার্য কি না তথ্য পকারস্য অভাবে গুণস্য অবরোধ ভাবে আর সেই প্রকারের প্রভাবে অভাবে কি হচ্ছে না গুণের অবরোধ হচ্ছে তাহলে দুটো পাওয়া গেল না সকারের কার্য কি আর প্রকারের কার্য কি তো সকারের কার্য হচ্ছে গুণের ক্ষেত্রে প্রেরণা প্রদান করা আর পকারের কার্য কি না যদি তার অভাব ঘটে তাহলে গুণের অবরোধ হয় মানে পকার যদি থাকে তাহলে গুণের অবরোধ হয় না সকারস্য কার্যম ভবতি ইতি অধুনা ব্যাখ্যাম সকারের কার্য কিভাবে হয় এটা আমরা এখন সূত্র সহিত ব্যাখ্যা জানব আচ্ছা সূত্র না জানবো না জেনেছি जानीम जेनेछि जेनेछि कम हा संज्ञकस्य कार्यस्य कार्यं कथं भवति তুমি বলো কি জেনেছি আচ্ছা ইচ্ছাঙ্গক সকারস্য কার্যং কথং ভবতি ইতি অধুনা সূত্রসহিতাং ব্যাখ্যাম জানিমহ হ্যাঁ কি বললেন স্যার আমি বলছি যে জানবো না আমি জেনেছি জেনেছি হ্যাঁ, হ্যাঁ। তো কি হ্যাঁ। জেনেছি কি জেনেছি হ্যাঁ ও আচ্ছা সকালের কার্য কি আমরা কি জেনেছি ও আচ্ছা হ্যাঁ তো সকালের কার্য হচ্ছে গুণের ক্ষেত্রে প্রেরণা প্রদান করা हाँ, किन्तु अत्र एखाने की लेख की लेखा अस्ति इत्सङ्गकषकारस्य कार्यं कथं भवति इति अधुना सूत्रसंहितां व्याख्यां जानीमः सूत्रसंहिता सूत्रसंहिता व्याख्या व्याख्या व्याकटा की তো মানে জানছে কি না গুণের ক্ষেত্রে প্রেরণা প্রদান করে তো কিভাবে প্রেরণা প্রদান করছে তো শটা কি হচ্ছে শটা শীত হচ্ছে হ্যাঁ সিংকুট সার্বধাতুকমের সূত্র দ্বারা সকারটা ইৎসংজ্ঞক হওয়ার কারণে সেটা হচ্ছে শীত এবং শীত হওয়ার কারণে কি হচ্ছে তিন শীত হওয়ার কারণে সেটা সার্বধাতুক হচ্ছে কারণ তিন শীত সার্বধাতুকম এটাই বলছে যে তিন আর শীত হলে সেটা সার্বধাতুক হয় তাহলে তাহলে শীত হওয়ার কারণে সার্বধাতুক হচ্ছে আর সার্বধাতুক হওয়ার কারণে সার্বধাতুক কয়হ এই সূত্রের দ্বারা গুণের ক্ষেত্রে মানে গুণ কার্যে প্রেরণা প্রদান করছে মানে সর্বধাতু কার্যাত্মক কয় হয়ে সূত্রটা বলছে যে সার্বধাতু বা আর্ধধাতু প্রত্যয় পরে থাকলে গন্ত অঙ্গের গুণ হয় তাহলে আমরা জানছি যে শীত হওয়ার কারণে কিন্তু গুণের প্রেরণা হচ্ছে হুম আর উপধা আচ্ছা হ্যাঁ আর কি বলছে না যদি সার্বধাতুক বা আর্ধাতুক প্রত্যয় পরে থাকে তাহলে পুবন্তীয় লঘু পদস্থীয় চ এই সূত্রের দ্বারা লঘু ইট বর্ণে গুণ হয় তাহলে তিনশিক সার্বধাতুক কখনো সার্বধাতুক হলে কি হচ্ছে সার্বধাতুক প্রত্যয় পরে থাকার কারণে পুবন্ত লঘু পদস্থীয় চ এই সূত্র দ্বারা লঘু ইট বর্ণে গুণ হচ্ছে মানে এক্ষেত্রেও কিন্তু ওই শীত হওয়ার কারণে সার্বধাতুক হচ্ছে সার্বধাতুক হওয়ার কারণবশত পুগন্ত লঘু পদচ্ছেচ এই সূত্র দ্বারাই গন্তঙ্গে গুণ হচ্ছে মানে এখানেও গুণকার্যই করছে শীতটা মানে সকালটা গুণকার্য করছে গুণকার্য প্রেরণা প্রদান করছে হ্যাঁ ঠিক আর এখন সূত্রদৃষ্টিয়া প্রকারসি কার্যম কথম এটি হ্যাঁ। এখন আমরা হ্যাঁ। জানবো যে যেরকম তুমি বলেছো જે સૂત્રસંહિતા દૃષ્ટિ કી যে মানে સકારस्य গুণ গুণ গুণ গুণ কাজের জন্য এই যে প্রেরণাদায়নী শক্তি রয়েছে এই প্রকারসে গতি কি মানে এর কিরকম সূত্রসহিতা দৃষ্টি তো সে সেজন্যে আহ আস্তু দৃষ্টিকোণ এগিয়ে যাও स्वादिगणे विकरणप्रत्ययस्य पकारस्य उपस्थितौ गुणकार्यार्थम् अनुमतिः अस्ति ভাদিগণে বিকরণ প্রত্যয় পকারের উপস্থিতিতে গুণ কার্যের জন্য অনুমতি আছে अतः সারল্যার্থং ভাদিগণে প্রকারের সম্বন্ধ সূত্র সহিত চর্চা না যাতা অতএব সরলার্থ যে ভাদিগণে প্রকার সম্বন্ধ সূত্র সহিত চর্চা হয় না परन्तु তিবাদিগণে প্রকারস্য অভাবে গুণাবরোধঃ কিন্তু তিবাদিগণে প্রকারের অভাবে গুণের অবরোধ হয় স অবরোধঃ কথম ইতি অবশ্যম দ্রষ্টব্যম অপর অবরোধ কেমন করে হয় সেটি অবশ্যই দেখা উচিত লিক ধাতব উদাহরণম অথ অবলোকয়াম লিক ধাতুর উদাহরণ উদাহরণ আমরা দেখি লিক लट् लकारविवक्षायां प्रथमपुरुषे एकवचने विकरणप्रत्ययस्य योजने लिप्सति लसक्वपद्धिते इत्यनेन सूत्रेण सकारस्य इत्सङ्गा तस्य लोपः इत्यनेन सकारः लोपः লিপসাতি এখানে লসক্কা পদ্ধতি এই সূত্রের দ্বারা সকারের ইৎসঙ্গা হয়েছে আর তস্য লোপ সূত্রের দ্বারা সকারের লোপ হয়েছে তা এরপর পেলাম যে লিক যোগ অ যোগ তি এরপর স মানে অ সিট अस्ति अतः तिङ् चित् सार्वधातुकम् इत्यनेन सूत्रेण सप्रत्ययः सार्वधातुकसङ्गक अपि अस्ति তাহলে শীত অতএব তিনশিত সার্বধাতুকম এই সূত্রের দ্বারা সপ্রত্যয় সার্বধাতুক সঙ্গ সঙ্গকও হয় उगन्तलघुपथस्य च इत्यनेन सूत्रेण दिग्धातुः उपधायां ह्रस्व इकारस्य गुणः प्रसक्ति अस्ति উগন্ত চ এই সূত্রের দ্বারা লিখ ধাতুর উপধাতে হ্রস্ব ইকারের গুণ প্রসক্তি হয় অতঃ অনেন লেখতি ইতি স্যাত তাহলে লেখতি এরকম হওয়া উচিত কিন্তু সকা সবিকরণ প্রত্যয় ন কেবলম চিত অপিতু অপিত কিন্তু সবিকরণ প্রত্যয় কেবল শীত নয় সেটা অপিত অপীত যস্মিন ইৎসঙ্গত পকারহ নাস্তি স অতীত ইতি উচ্চাতে যার ইৎসঙ্গ যেখানে ইৎসঙ্গ পকার নেই সে তাকে অপীত বলা হয় বিকরণ প্রত্যয় শীত অস্তি ইতি স্মরতু বিকরণ বিকরণ প্রত্যয় শীত এটি স্মরণ করো নাম মানে यद्यपि সকারস্য লোপः জাতো যখনই সকারের লোপ যদিও বা সকারের লোপ হয় তথাপি সকারস্য প্রভাব अस्ति एव यतः লোপ ইত্যুক্ত অদৃশ্য নতু অপগতः যদিও সকারের লোপ হয় তথাপি সকারের প্রভাব আছে এবং যেহেতু লোপ এবং লোপ মানে হলো অদৃশ্য অপগত নয় লোপ মানে হলো অদৃশ্য অপগত নয় পরন্তু চুদাদিগণে বিকরণ প্রত্যয়স্য পকারহ নাসিত এব কিন্তু চুদাদিগণে বিকরণ প্রত্যয়ের পকার নেই পকার লোপাহা ইতি না পকার লোপ হয়েছে এরকম নয় পকারাহা নাস্তি এব পকার নেই চুদাদিগণে যে পকার লোপ হয়েছে তা নয় পকার নেই চুদাদিগণে পকার থাকে না अतः স্ববিকরণপ্রত্যয় অপিত ইতি উচ্যতে অতএব স্ববিকরণ প্রত্যয় अपीत् বলা হয় তাহলে তাহলে এখানে এই যে বিকরণ প্রত্যয় একবার স্বয়ং বলো যে দুটোর দুটোর পার্থক্যটা কি যেটা তুমি পড়েছ এখানে স তো গুণকার্যে প্রেরণা দেয় আর প গুণের অবরোধ করে সেটা তো আছেই আমি যে এখানেই যেটা তুমি পড়েছ মানে সকার মানে শেষে শেষে অ ই আছে অ ই আছে মানে লিখ অ টি নাসা নাওয়াপা দুটোও নেই দুটো নেই বলে তো দুটোর পার্থক্যটা কি না তো আছে এটা হয়েছে এটা হয়নি মানে হয়েছে মানে আছে কিন্তু তার মানে বৈশিষ্ট্যটা মানে আর কি ওটা নেই কিন্তু কাজটা করবে আর পর পকারটা পকার তো নেই চূড়ানিগণে তো পকার থাকেই না শুধু শখ সকার আছে হ্যাঁ মানে সবাইকে বুঝতে হবে এখানে যে ভূ ভূ অতি লিখ অতি যদিও দুটো জায়গায় অ অবশিষ্ট থাকে তা সত্ত্বেও মহান বেদ আছে তো হ্যাঁ সেটা তুমি জানো কিন্তু যে ভু ભૂ যে જે અ লেখ હતી যে અ উভয় দুটো জায়গায় আ ই আছে আর না সা না পা কিন্তু বুয়াটি গানে সা ও আসিত পা ও আসিত আর দুটো অদৃশ্য হয়ে গেছে আর তুদাটি গানে সা অদৃশ্য হয়ে গেছে পা তো ছিলই না ওকে ঠিক আছে তুমি এগিয়ে যাও হ্যাঁ পরেরটা পড়বো হ্যাঁ হ্যাঁ সার্বধাতিকম অতীত অতীত মানে নিজ অনুবৃত্তি সহিতম সূত্রম সার্বধাতুকম অতীত নিজ অর্থ এবং অর্থ এরূপ অতীত সার্বধাতুকম নিজ ইব অতীত ইতে হয় অয়ম অতিদেশः ইত্যুচ্যতে এটি এটিদেশ বলা হয় অতিদেশः নাম यस्य স্বভাব তথা নাস্তি অতিদেশ মানে যার স্বভাব সেরো যার স্বভাব সেরকম নয় সহ তথা ভবতি ইতি বিধানম সেটি এরকম হোক এরকম এরূপ বিধান যথা সিংহ মানবতः मानवकः बालक মানে বালকः সিংহ নাস্তি পরন্তু বীরমানবকः সিংহ ইব মান সিংহ মানবক এটার মানে কিন্তু মানবক সিংহ সিংহ নয় কিন্তু বীর মানবক সিংহের মতন এরকম অর্থ বোঝায় অতः মানবকে সিংহস্য বীরলক্ষণম অধ্যারোপিতম অতএব মানবকে সিংহের বীরলক্ষণ অধ্যারোপিত হয়েছে यस्मिन् प्रत्यये ञकारस्य इत्संज्ञा अस्ति প্রত্যয় ইট যে প্রত্যয়ে নকারের ইট সংজ্ঞা হয় সে প্রত্যয় হলো ইট यस्य नकार इत् सनित् নিট প্রত্যয়ানাম কিঞ্চন বিশিষ্টং কার্যম अस्ति নিট প্রত্যয়ের কিছু বিশিষ্ট কার্য আছে তৎ কিম কার্যম ইতি সম্প্রতি উচ্যতে अत्र तावदेव अवगच्छतु সেই কার্য কি সেটা সম্প্রতি বলা হয়েছে অত্র তাবদেব অবগচ্ছতু এখন পর্যন্ত সেটুকু জানো সার্বধাতুকমপি ইতি সূত্রেণ यः प्रत्ययः अपि स यद्यपि साक्षात् नीत् नास्ति तथापि नीत् इव भवति সার্বধাতুকমপি এই সূত্রের দ্বারা যে প্রত্যয় অপিত সে যদিও সাক্ষাৎ ইট নয় তথাপি সে নিটের মতো হয় अतः यथा निट् प्रत्ययः कार्यं करोति তথা অপি প্রত্যয় অপি কার্যং করতি অতএব যথা নিট প্রত্যয় কার্য করে সেরকম অপি প্রত্যয় কার্য করুক তচ্চ কার্যাম কিম ইতি ইদানিং পশ্যাম তাহলে কার্যটি কি কাজটি কি সেটা আমরা এখন দেখব এখন তুমি কি বুঝেছো এখানে এখানে বুঝলাম যে সার্বধাতুকম অপিত এই সূত্রটা বলছে যে অপিত সার্বধাতুকম ইটের মতন হয় মানে অপিস ইটের মতন আচরণ করবে মানে ইট যে যে কাজ করে অপিসও সেরকম সেরকম কাজ করবে সেটা যদি সার্বধাতিক অপিস হয় আর এই নিয়ত ইতি ইতি সূত্র কি রকম কি রকম সূত্র এটা হলো অতীতের সূত্র মানে অতীতের সূত্র মানে হলো যে যেটা সমাজ সেটা থাকবে বরং এটা একটা বিধান দিবে যে এরকম হোক এ এরকম হোক এরকম ধরনের এখানেও যেমন যে অপিটের যেটা স্বভাব সেটা থাকছে না সে নিচের মতন আচরণ করতে বলছে এটা উচিত হয়ে যাচ্ছে ঠিকই আছে উদাহরণটা কি মানবাকহ সিংহ না সিংহ মানবাকহ তো এখানে বলছে যে সিংহ হলো যে মানবক সিংহ মানবক এরকম বলছে তার মানে কিন্তু মানবক মানে বালক তো সিংহ বালক এটার মানে যে বালকটি সিংহ তা নয় বরং যে সেই বীর মানবক মানবক বা বীর বালকটি সিংহের মতন এরকম বোঝানো হচ্ছে মানে বালকের উপর সিংহের বীর লক্ষণ চাপিয়ে দেওয়া হয়েছে অধ্যারোপ করা হয়েছে কিন্তু বালকটাই সিংহ নয় সেরকম ওই অতীতের ওপর নিটের নিটটা অধ্যারোপিত হয়েছে অতীতটাই নিট নয় কিন্তু নিটের মতন আচরণ করবে ধানে খায় হ্যালো হ্যালো হুম স্যার কোথায় গেল স্যার হ্যালো হ্যালো স্যার যাক বাবা হ্যাঁ, শুনছো হ্যাঁ হ্যাঁ স্যার আমার এখন এখন এখন এক কল এসে গেল তো আমার কেটে গেল ওকে ঠিক আছে তো যা হোক ওকে স্পষ্ট হয়ে গেল তো মানে সিংহ মানব কাহা মানে কি বুঝেছো মানে এই যে মানব মানে বালক বালক সিংহ না না হলেও সেই রকম সেই রকম না হলেও সেরকম আধ্যারোপ ওকে আর অপিত নিত ও সেই রকম ওকে তাহলে প্রীতিবন নীতিজা किमिति च गुणबाधकं सूत्रम् अच्छा अनुवृत्तिसहितं सूत्रं किमिति च ईकः वृद्धि न अच्छा यः प्रत्ययः गीत् गीत् अथवा ईत् अस्ति अपि च तस्य प्रत्ययस्य कारणात् अङ्गे ईकः स्थाने गुणः अथवा वृत्तिः भवति स्म सः न भवति তো সূত্র সহিত অনুবৃত্তি সহিত সূত্রটা কি সূত্র হচ্ছে ইনিটি চ ইকহ গুণবৃদ্ধি ন মানে কি যে প্রত্যয় গকার ইট হয়েছে ককার ইট হয়েছে বা ইয় ইট হয়েছে তাদের ক্ষেত্রে অফিসা তস্য প্রত্যয়ের কারণাৎ অঙ্গে আর এইগুলি হওয়া এই সমস্ত প্রত্যয়ের গকার বা ককার বা ইয়কার ইট হওয়ার কারণবশত অঙ্গে ইটের গুণ বা বৃদ্ধি ধবতিক নয়টা হওয়ার কথা ছিল সহ ন টি কিন্তু সেটা হবে না মানে গকার বা ককার বা ইয়কার ইট হওয়ার কারণ বশত ইকের গুণ বৃদ্ধি আমরা জানি যে ইক গুণবৃদ্ধি দ্বারা ইকের গুণ বা বৃদ্ধি হয় কিন্তু আলোচ্য সূত্রে গকার ককার বা ইয়কার হিত হওয়ার কারণবশত ইকের গুণ হওয়ার কথা ছিল কিন্তু হবে না গুণাস্য বৃদ্ধি চ বাধকম সূত্রম ইদম গুণের বৃদ্ধির ক্ষেত্রে এটি হচ্ছে বাধক সূত্র সম্প্রতি অস্মাকং বাধনং গুণে নতু বৃদ্ধ এখন আমাদের যে আলোচনা সেটা গুণের ক্ষেত্রে বাধক বৃদ্ধিতে নয় আচ্ছা কিমিতি চ সপ্তম্যন্তম হলন্তম পদম এটা হচ্ছে কিমিতি চ হচ্ছে সপ্তম্যন্ত হলন্ত পদ আচ্ছা তস্য অর্থ এবং তার অর্থটা হচ্ছে এইরূপ গ চ ক চ য় চ ते ईत्साङ्गकवर्णाः यस्य सः प्रत्ययोः किमित् तस्मिन् इति হচ্ছে গ এবং গ এবং ক এবং ড এগুলি এগুলি যার ইৎসঙ্গক বর্ণ সেই প্রত্যয়টাকে বলা হচ্ছে মানে না না না না চ মানে না সেই বলা হচ্ছে কিঙিত কিঙিত হ্যাঁ নীতি মানে যার গকার ককার ইয়কার ইট তাতে সপ্তম यतः कार्यं तस्मात् पूर्वं भवति स्म तस्मात् प्रत्ययात् पूर्वम् इकः गुणः च वृद्धिः च न भवति अच्छा সপ্তম্যন্তং यतः कार्यं তসমাৎ পূর্বং ভবতি মানে সপ্তম্যন্ত হলে আমরা জানি যে সপ্তম্যন্ত পদের দ্বারা যখন কোনো কার্য বিধান করা হয় তখন সেই কার্যটা কি হয় না পূর্বে হয়ে থাকে তো কি বলছে তাহলে জিনিসটা কিরকম হলো না তিনটি ছটা কি বলছে না গকার বা ককার বা ইয়কার সংখ্যক হলে তার পূর্বে কার্য হয়ে থাকবে মানে তার পূর্বে কার্য কি হবে এখানে না ইতের গুণ বা বৃদ্ধি হবে না মানে গকার বা ককার বা ইয়কার ইট যদি হয় এবং এরকম প্রত্যয় সপ্তমীয়ান্ত হওয়ার কারণে যদি করে থাকে তাহলে তার পূর্বে ইটের গুণ বা বৃদ্ধি হবে না আচ্ছা তাহলে আমরা তো সর্বত অপিট এর দ্বারা দেখেছিলাম যে অপিটটা সার্বধাতুক অপিটটা কি হচ্ছে ইট ইবো মানে ইটের মতো হচ্ছে আর ইটের মতো হওয়ার কারণে আমরা আলোচ্য সূত্র দ্বারা মানে কিনিচি সরি সূত্র দ্বারা জানতে পারলাম যে এটা যেহেতু ইট মানে তিনটে তিন রকম অবস্থা গীত কিট আর ইট তো এখানে আলোচ্য ক্ষেত্রে ইট রয়েছে তো ইট থাকার কারণে কি হচ্ছে না ইকের গুণ বা বৃদ্ধি হবে না তিন হচ্ছে সার্বধাতুকম অর্থি সপ্তমী সপ্তমী মানে কি আচ্ছা সপ্তমী মানে হচ্ছে যে এখানে বলছে কি তিনি কিভাবে মানে গকার ককার বা ইয়কার যার ইট সেটা হচ্ছে কিনিতি বলছেন তাতে মানে এরকম হলে মানে এরকম প্রত্যয় যদি থেকে থাকে মানে আমরা জানি যে সপ্তম্যান্ত পদের দ্বারা তসমিনীতি নির্দিষ্ট পূর্ব এই সূত্র দ্বারা আমরা জেনেছি সপ্তমীয়ন্ত পদের দ্বারা যখন কোনো কার্য বিধান করা হবে মানে চিহ্নিত হবে সপ্তমীয়ন্ত পদ তাহলে তার দ্বারা কি বিধান করা হচ্ছে না ইকের গুণবৃদ্ধি হবে না তাহলে এরকম প্রত্যয় যদি পরে থাকে তাহলে তার কার্যটা তার কার্য সবসময় পূর্বে হবে তার পূর্বে কি হবে না ইকের গুণ বা বৃদ্ধি হবে না ঠিকই বলেছ ওকে এগিয়ে যাও আচ্ছা তারপরেটা পড়বো স্যার হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা তিন সার্বধাতুকম অপি নিত্যমেন সূত্রেণ ইহ প্রত্যয় অপি এটা এটা তিন নয় ছয় ও ছয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ছয় <laughs> <laughs> ছয় सार्वधातुकम् अपि विचरणेन सूत्रेण यः प्रत्ययः अपि सः इत् इव अस्ति আচ্ছা সার্বধাতুকম অপি এই সূত্রের দ্বারা কি প্রত্যয় অপি যে প্রত্যয় কি অপি সহ ইট ইব অস্তি সেটি ইটের মতো হয় অতঃ যৎ কার্যম ইট প্রত্যয় করতি তদেব কার্যম অপি প্রত্যয় অপি করতি যে কার্যটা ইট প্রত্যয় করে থাকবে সেরকম সেই কার্যই অপিত করবে মানে ইটের মতো হবে ইট যে কার্য করবে সেই রূপ কার্য করবে তুদাদিগণে সব প্রত্যয় অপিত অস্তি তুদাদিগণে সব সবিকরণ প্রত্যয় আমরা জেনেছি যে সবিকরণ প্রত্যয় শুধু শীত নয় সেটা হচ্ছে অপিত কেন অপিত না এখানে সিট কথা অর্থ হচ্ছে পকার ইট হয় এখানে অপিক মানে কি সকারিত হয় না মানে এখানে সকার নেই তাহলে হিট হওয়ার সম্ভাবনাও নেই তার জন্য বলছে সকারটাকে শুধু ঈদ বলছে না অপিত বলছে তো চুদাদিকণে সব বিকরণ প্রত্যয় অপিত অস্তি মানে সব বিকরণ তত্ত্বে অপিত রয়েছে অতগুলো ইতিব কার্যং করতি আর সার্বধাতুক অপিতটা কি বলছে না সার্বধাতুক অপিতটা ইতিব ইটের মতো হয় তাহলে ইটের মতো সেটাও কার্য করবে মানে ঈদ যেরকম কার্য করবে অপিত সেরূপ কার্য করবে নাম গুণবাধকম কার্যম করেছে মানে গুণবাধক কার্য করবে মানে গুণ হতে দেবে না মানে আমরা দেখলাম যে স্মৃতি ঈদ হওয়ার কারণে মানে ইয়কার ইট হওয়ার কারণে কি হবে গুণের ঐক্যের গুণ বা বৃদ্ধি হবে না মানে কি হলো তার মানে ইটে কি হচ্ছে ইটের গুণ বৃদ্ধি হচ্ছে না তার মানে ইটের মতো কার্য করবে অফিস তাহলে অপিত থাকার কারণে কি হবে না গুণ বৃদ্ধি হবে না ইসে সাত গুণাভাবে বর্ণ মিলনে লিখ যোগ অয়োগটি লিখতি ইতি ভবতি তাহলে কিরকম আমরা দেখেছিলাম যে লিখতি রূপটা তাহলে কিরকম ভাবে হচ্ছে না লিখ যোগ অয়োগতি মানে অ বলতে এখানে আমরা স স থেকে মানে স এটা লসকৌতদ্ধিতে সূত্র দ্বারা ইৎসঙ্গক হয়েছে তার জন্য কি হয়েছে না তার জন্য অ রয়েছে মানে স্বয়ের প্রভাবটা থেকে গেছে অ এর মাধ্যমে তাহলে এখানে স শীত রয়েছে শীত শুধু নয় সেটা হচ্ছে অপি তাহলে অপিত থাকার কারণে কি হলো না সার্বধাতুকম অপিত এই সূত্র দ্বারা অপিতটা ইদবধ হলো আর ইদবধ হওয়ার কারণে ইঙ্গিতিচয় সূত্র দ্বারা ইকের গুণ বা বৃদ্ধি হলো না তার ফলে লিখতিটা লেখতি হয়নি লিখতি রূপটা মানে পূজাদিগণে গুণকার্যে বাধা মানে বাধা দেওয়ার কারণে লিখ এর ইয়ের গুণ হয়নি তার জন্য লেখতি রূপ হয়নি লিখতি রূপ হয়েছে তর্হি সারাংশ এবং তাহলে সারাংশটা এইরূপ দাঁড়ালো বিকারণ প্রত্যয়ে পকার নাস্তি যেখানে বিকরণ প্রত্যয়ে পকার নেই তত্র সকার গুণা প্রেরণাদায়িনী শক্তিः অবরুদ্ধা ভবতি যেখানে বিকরণ প্রত্যয়ে পকার নেই সেখানে সকারের গুণের জন্য প্রেরণাদায়িনী শক্তি অবরুদ্ধ হয় তাহলে সুদাধিগণে বিকরণ প্রত্যয়ে গুণার্থং প্রেরণাদায়ক সকার অস্তি তাহলে সুদাধিগণে দেখা যাচ্ছে যে সব স এই বিকরণ প্রত্যয় থাকার জন্য গুণের ক্ষেত্রে প্রেরণা রয়েছে গুণকার্যে প্রেরণা রয়েছে কিন্তু সহজ সকার স্বস্য কার্যং কর্তুম না আরহ কিন্তু সেই যে সকার সেটা সত্য কার্যাং কর্তুম নিজের কার্য করতে না আরহ মানে সমর্থ নয় যত যেহেতু ঈৎসঙ্গ প্রকারস্য অভাবে গুণার্থং বাধা ভবতি কারণ ঈৎসঙ্গ প্রকারের অভাবে গুণে অবরোধ হচ্ছে গুণে বাধা হচ্ছে ওকে মানে দেখা গেল যে ভাদিগণেও রয়েছে শীত ক্ষুদাদিগণেও রয়েছে শীত কিন্তু ভাদিগণের যে শীত সেটা শুধু শীত নয় সেটা শীত কিন্তু পূজাদিগণের যে শীত সেটা শুধু শীত নয় সেটা হচ্ছে অফিস মানে ফটা না থাকার কারণে এটা হচ্ছে অফিট আর অফিট হওয়ার কারণে সেটা ইটবট হচ্ছে সার্বধাতুকম অফিট সূত্র দ্বারা আর ইটবট হওয়ার কারণে কিনিটিত সূত্র দ্বারা গুণকার্যে বাধা হচ্ছে তাহলে মানে মোট দেখা গেল যে সকার এখানে রয়েছে উভয় ক্ষেত্রেই সকার রয়েছে কিন্তু ভাদিগণে পকার রয়েছে তার ফলে গুণের অবরোধ হচ্ছে না কিন্তু এখানে পকার না থাকার কারণে সকার গুণের প্রেরণা দিলেও পকারের অভাবে গুণকার্যে বাধা হচ্ছে ঠিকই আছে ভালো ওকে ওকে এগিয়ে যাও ধৃতিবন পূর্ণ সূত্রার্থ সার্বধাতুকম সার্বধাতুকমপি সার্বধাতুকম যদপি তৎ নিদ্বৎ ভবতি সার্বধাতুক যে সেটি হয় সার্বধাতুকম প্রথমান্তম প্রথমান্তম দ্বিপদম ইদম সূত্রম গাং কুটাধিভ্যা অনিমিত নিত ইত্যস্য অনুবৃত্তিহ গাং কুটাধিভ্যা অনিমিত এই সূত্র থেকে নিত্যের অনুবৃত্তি হয়েছে অনুবৃত্তি সাহিত্য সূত্রম সার্বধাতুকম অপিত নিত এবারে হলো কিমিতি চ ইয়া প্রত্যয়ः জিত চিত অথবা নিত अस्ति अपि च प्रत्ययं निमित्तीकृत्य एकः स्थाने गुणः अथवा वृद्धिः भवति स्म গুণবৃদ্ধি না ভবতি যে প্রত্যয় জিত কিট অথবা নিত এবং সেই প্রত্যয়ের নিমিত্তে ইকের স্থানে গুণ অথবা বৃদ্ধি বৃদ্ধি হয় সেই গুণ বা বৃদ্ধি হয় না Gacha, kacha, ngacha takes ikara, ikara, gandaha. Kra, kra, itaha. Kra, itaha, yasa, sa, nit. Nit. Kana, jai. Itaha, the pagina. Ah. ah. হ্যাঁ মানে এখানে গচ কচ ङ च तेषाम् इतरे इतरेतरद्वन्द्वः ङः ङः इति तत्र विभक्तिः विभक्ति बोलो विभक्ति और वचन की এটা প্রথমার বহু বচন হ্যাঁ ঠিকই বলছো ङः ङः इतः यस्य सः ङित् তসমিন পরে ঙেতি আস্তু তাহলে এখানে মোট এরকম কিঙেতি এর কিরকম বিচ্ছেদ হয় কিরকম সমাস হয়ে গেছে ইতর ইতর দ্বন্দ্ব কোনটা ইতাহারিয়াক্ষ মানে কিঙেতি কিঙেতি হুম কিরকম সমাস সীমিত হয়েছে এটা তো বহুব্রীহি হয়েছে ক ক ন যার ইচ্ছে হলো তিনি হ্যাঁ, হ্যাঁ মানে পরে কি লেখা আছে দ্বন্দ্ব গর্ভ বহুব্রীহি সমাসः ও তসমিন পরে নিমিতি দ্বন্দ্ব গর্ভ বহুব্রীহি সমাসः এর মানেটা কি বলছি প্রথমে দ্বন্দ্ব হয়েছে গচা কাঁচা নাচা পেছন ইতরিত দ্বন্দ্ব তারপরে সেই ক ক ङ वर्णः इत यस्य सनित् প্রথমে দ্বন্দ্ব হয়েছে তারপর বহুব্রী হয়েছে তাই বলছে দ্বন্দ্ব গর্ভ বহুব্রী সমাস ঠিক আছে এগিয়ে যাও अत्र गास्थाने ककारः खरिच इत्यनेन चर्त्वा সন্ধি এখানে গাস্থানে ককার হয়েছে খরিচ এই সূত্রের দ্বারা চর্ত্ব সন্ধি হয়েছে মানিকি সপ্তময়ন্তম কি বুঝেছো হুম চট সন্ধি হয়েছে মানে কিঙেটিটা কিরকম কিরক কি মানে, এর অর্থটা কি এই সন্ধি দেখে কি কি কি নিষ্পন্ন হচ্ছে আর পূর্বের যে পূর্বের নাম যে ক আছে বলছে তো ক হয়ে যাচ্ছে সন্ধি হয়ে তাই তো পরে খ হুম তিনটে অক্ষর আছে তিনটে একটা দুটো তিনটে এখানে ছা এখানে কা কা দুবার বলা হচ্ছে গা কিন্তু প্রথম কাটি আসলে গা হ্যাঁ। ওকে হ্যাঁ তারপরে নিচি সপ্তম্যান্তাম ইদম সূত্রম इको गुणवृद्धि इत्यस्य पूर्णतया अनुवृत्तिः ইকো গুণবৃদ্ধি এই সূত্রের পূর্ণ ওই পুরো সূত্রটির অনুবৃত্তি হয়েছে না ধাতু লোপ আছে ধাতুকে ইত্যস্মাৎ ন ইত্যস্য অনুবৃত্তি না ধাতু লোপে আছে ধাতুকে এই সূত্র থেকে নয়ের অনুবৃত্তি হয়েছে অনুবৃত্তি সাহিত্য সূত্রম নীতিটা ইকাহ গুণবৃদ্ধি ন তাহলে তুমি বলো তুমি বলো সাবধাতুকম অপেট অনুভূতি সহিত সূত্রম সাবধাতুকম অপেট ঙেট এই অনুভূতি সহিত সহিত সূত্র অর্থটা কি এটার অর্থটা হলো যে চিনি মানে, সার্বধাতুকম অপিত সার্বধাতুকম অপিতের এর অর্থ হলো যে সার্বধাতুকম অপিত মানে সার্বধাতুক যে অপিত সে নিচের মতো হয় ঠিকই আছে আর কিঙেতি চা এর অনুবৃত্তি সহিত সূত্র ঙেতি চা ইকাহ গুণবৃদ্ধি না এর অর্থটা কি হ্যাঁ এটার অর্থ হলো যে গীত কি তার নিত মানে গকার ইট এরকম প্রত্যয় যদি পরে থাকে এবং তার জন্য যদি ইকের গুণ ও ব্রা বৃদ্ধি প্রাপ্তি হয় সেই গুণ ও ব্রা গুণ বা বৃদ্ধি হয় না ঠিকই আছে ভালোই ওকে পরে কি আছে প্রতিবন আচ্ছা পাণিনীয় সূত্রাণি ষডবিধা কানিনীয় সূত্রগুলি ছরকম হয়ে থাকে কি কি না সংজ্ঞা চ পরিভাষা চ বিধি নিয়ম এব চ উক্তি অধিকার তদ্বিধম সূত্র লক্ষণম কি কি না সংজ্ঞা চ পরিভাষা চ সংজ্ঞা পরিভাষা বিধির বিধি নিয়ম এই চ আর নিয়ম সংজ্ঞা পরিভাষা বিধি নিয়ম অতিবেশ আর হচ্ছে অধিকার এই ছ রকম সূত্র পানীয় মানে পানীয় সূত্রগুলি সভাগে বিভক্ত সংজ্ঞা পরিভাষা বিধি নিয়ম অতিবেশ আর হচ্ছে অধিকার ঠিক আছে আর আচ্ছা, ত্রিনীতি চ আচ্ছা হ্যাঁ স্যার বলুন বলো বলো হ্যাঁ। আচ্ছা কিরিতি চ নিষেধার্কং সূত্রম স্মৃতিচর্চাতে নিষেধক সূত্র নামা অনিন সিদ্ধাতে মানে হলো এর দ্বারা কার্যের নিষেধ হয়ে থাকে নিষেধাকম সূত্রম বিধি সূত্রেষু অন্তর্ভুক্ত নিষেধাক যে সূত্রগুলো পাওয়া যায় সেগুলো বিধি সূত্রের অন্তর্ভুক্ত মানে আমরা তো সব সূত্র দেখলাম তার মধ্যে বিধি হ্যাঁ স্যার বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তুমি বলো মানেটা কি আমরা হ্যাঁ, আমরা যে আমাদের ছ প্রকার সূত্র দেখলাম সংজ্ঞা পরিভাষা বিধি নিয়ম অতিবেশ আর অধিকার তার মধ্যে নিষেধক বলে কোনো তো সূত্র আমরা পাইনি তাহলে নিষেধকটা কার মধ্যে পড়ছে না বিধি সূত্রের অন্তর্ভুক্ত সেটা বিধি সূত্রগুলো যেরকম হবে নিষেধক সূত্র সেরকম হবে মানে আমরা তো ত্রিনিটি চয় সূত্র দ্বারা দেখলাম যে গকার ককার বা ইয়কার যদি ইট হয় তাহলে ইকের গুণবৃদ্ধি হয় না মানে গকার ককার ইট হলে ইকের যে গুণবৃদ্ধি হওয়ার কথা ছিল যে বিধান ছিল সেটার নিষেধ করছেন মানে এটা এক ধরনের মানে নিষেধক সূত্র হচ্ছে নিষেধক সূত্রের সাথে সাথে বিধি সূত্র হচ্ছে মানে নিষেধক সূত্র হওয়ার কারণে নিষেধক সূত্রটাকে বিধি সূত্রে অন্তর্ভুক্ত করছে হ্যাঁ। আচ্ছা তারপরে বলছে সার্বধাতু মানে মানেটা কি মানেটা কি যে আসলে বিধি সূত্র বিধি সূত্র মানে কি বিধি সূত্র মানে যার দ্বারা কাজ হয় কাজের বিধান হ্যাঁ ব্যাকরণে আমরা যেটা কাজ কাজ মানে কি এই যে আগম অথবা আদেশ আদেশ লোভ তো এই সমস্ত কিছু কাজ আমরা বলি কাজ তো বিধি সূত্র মানে যা দ্বারা কাজ হয় তো অনেক অনেক অনেক লোক জানি না অথবা বুঝি না যে বাদক সূত্র যদিও সে যদিও বিধান হয় না কিন্তু বিধান আসলে বিধান মানে অবরোধ অবরোধই বিধান এরকম একরকমের যে এটা গুণ হবে না বৃদ্ধি হবে না এটা একরকমের কাজ বাধক সূত্র নিষেধক সূত্র কাজ করায় হ্যাঁ যেটা যে কাজ কাজ হওয়ার কথা ছিল এটা কিন্তু হবে না এটাও এক রকমের কাজ বলে ও ঠিক আছে তো ওকে তারপরে তারপরে হচ্ছে সার্বধাতুকম অপি কিদৃশম সূত্রম যদি সার্বধাতুকম অপি তাহলে কিরকম সূত্র মানে এখানে হচ্ছে সংজ্ঞা পরিভাষা বিধি নিয়ম অধিবেশ অধিকার এই সপ্রকার সূত্রের মধ্যে কোন সূত্র তো আগে আমরা পেয়েছি সার্বধাতুক অতীত হচ্ছে অতিদেশ সূত্র অতিদেশ সূত্র মানে হচ্ছে ইয়স্য স্বভাবহ তথা নাস্তি তথা ভাবতি ইতি বিধানাম মানে যার স্বভাবটা যেরকম নয় সেটা সেরকম হোক এরকম যে বিধান দেওয়া হয় মানে এখানে সার্বধাতুকম অপিত অপিতটা বলছে ইটের মতো হবে মানে অফিসে যেরকম হওয়ার তার যেরকম স্বভাব সেটা সেরকম নয় সেরকম যার যার স্বভাব হবো তথা নাস্তি তথা ভবতি যার স্বভাব যেরকম নয় মানে অফিসের যে স্বভাবটা সেটা কার মতো হচ্ছে না ইটের মতো হচ্ছে ইটের মতো হওয়ার নয় কিন্তু ইটের মতো হচ্ছে এটাই অতীদের সূত্র বলছে আর এটা অতীদের সূত্রেরই অন্তর্ভুক্ত মানে সার্বধাতুকম অফিসটা হচ্ছে অতীদের সূত্র ঠিকই আছে আর তাহলে এখানে আমাদের সামনে ইয়েট ইচ্ছা বিধিসূত্র সরদাতুকমপেদ অতিদেশ সূত্র আর সংজ্ঞা সংজ্ঞা সূত্র এক উদাহরণ বলো আমরা দেখেছি হ্যাঁ। संज्ञा संज्ञा च परिभाषा च तो संज्ञा की की रकम उदाहरण হ্যাঁ ওকে হ্যাঁ আর আমরা এখানেই আমরা দেখেছি যে হ্যাঁ। কিরকম সূত্র किञ्चित् किञ्चित् सार्वधातुकम् এটা কিঞ্চিৎ সার্বধাতুকম সংজ্ঞা সূত্রে অন্তর্ভুক্ত হবে হ্যাঁ, কেন কেন তুমি বলো নিয়ম সূত্র নাকি নিয়ম না সংজ্ঞা সূত্রে তো কিঞ্চিৎ সার্বধাতুকম তো না সংজ্ঞা সূত্র নয় সূত্র নয় পরিভাষা নয় আচ্ছা তাহলে কি বিধি মানে বিধান করা হচ্ছে তাই তো তাহলে কিঞ্চিত সার্বধাতুক আচ্ছা কার্য হবে মানে কার্য বিধান করা হচ্ছে কিঞ্চিত সার্বধাতুকম আচ্ছা, হ্যাঁ। তুমি বলো না না বলছি আমি না না বলিনি আমি স্যারটা মানে আমি ভাবছি আর কি হতে পারে আর কি আমার মনে হচ্ছে আচ্ছা, সংজ্ঞা সূত্র মনে হচ্ছে কারণ সার্বধাতুক সংজ্ঞা বিধান করছে সার্বধাতুক এই সংজ্ঞাটা কার কার হয় কি হ্যাঁ। আছে হ্যাঁ, যেটা শীত তিন অথবা শীত এর হ্যাঁ, অন্য নাম ও হবে কোনটা নাম সাবধাতকম প্রীতিবন তাই তো হ্যাঁ বুঝেছি কি বুঝেছো এই সিং বা শীত এটার নামকরণ হচ্ছে মানে যা সিং বা যেটা শীত সেটা সার্বধাতুক সংজ্ঞা প্রাপ্ত হয় হ্যাঁ সংজ্ঞা সূত্রে ওকে আর ये येन विधिस्तदन्तस्य কিরকম সূত্র সংজ্ঞা সূত্র দৃঢ়িপন येन विधि तदन्तस्य প্রীতিবন প্রীতিবন তুমি বলছো সংজ্ঞা সূত্র তো কি নামকরণ কি হচ্ছে হ্যাঁ এটা সংজ্ঞা সংজ্ঞা বিশেষণ সংজ্ঞা হচ্ছে নামকরণ হুম येन विधिस्तदन्तस्य নাম হুম। নামটা কি কি নামকরণ হচ্ছে বলো বিশেষণ কিছু হ্যাঁ না না না নামটা কি কি কি নাম বলো পরিভাষা মানে কি মানে যেটা অনিয়মে নিয়মকারিণী পরিভাষা মানে তো আপনার হ্যাঁ পরিভাষা সূত্র মানে কি বলো মানে অনিয়ম পরিভাষা সূত্রটাকে এরকম বলা হয় না যে অনিয়মে নিয়ম কাজী পরিভাষা যেমন হচ্ছে ইকো গুলো বৃদ্ধি এটা পরিভাষা সূত্র হ্যাঁ মানে হ্যাঁ মানে পরিভাষা সূত্র মানে যে কোনো সূত্র নিজে একা কিছুই করে না অন্য সূত্র যেটা বিধি সূত্র এর সাহায্য করে করার জন্য অর্থপূর্তি তো যে যেখানে যে যে কোনো রকমের বিধি সূত্র বিধি সূত্র হলে আর এর আর সম্পূর্ণ অর্থ হচ্ছে না তো সেই জন্য সাহায্য করার জন্য অন্য সূত্র দরকার হবে সেটা পরিভাষা পরিভাষা মানে সাহায্য সাহায্য সূত্র যে যে সেরকম সূত্র যে শুধু অন্য সূত্রের অর্থ পূর্তি করার জন্য সাহায্য করে তো ইয়েন সন্তাসি সেরকম মানে আচ্ছা, আচ্ছা। মানে যেখানে বিশেষণ বিশেষ ভাব হচ্ছে অনুভূতি সূত্রে অনুভূতি সেতু সূত্রে বিশেষণ বিশেষ ভাব হচ্ছে আর আমরা কোথাও দেখতে পারি যে যে <clears throat> সম্পূর্ণ বিশেষ মানে সুন্দর বালক যে সম্পূর্ণ বালক সুন্দর সহ সুন্দর বলতে পারি শুধু ওর হাত সুন্দর কিন্তু সম্পূর্ণ শরীর সুন্দর সুন্দর নয় তো আমরা সুন্দর বালক বলতে পারি না সম্পূর্ণ বালক বলতে হবে তো এর ব্যাকরণ ক্ষেত্রে অনেক জায়গায় সেরকম আমরা চাই না যে সম্পূর্ণ হবে শুধু একটি ভাগ শেষের ভাগ শেষের ভাগই আমি আমরা চাই বিশেষ বিশেষ ভাব এর সাহায্য করে যে না সম্পূর্ণ অ হবে কিন্তু তদন্তস্য অ হবে তাই তো তো সাহায্য করে অর্থপূর্তি অর্থপূর্তি ক্ষেত্রে সাহায্য যে করে সেটা परिभाषासूत्रं গুণ এক মানে তুমি কোনটা বলছো একা গুণবৃদ্ধি হ্যাঁ, হ্যাঁ এটা কি বলে এটা তো আপনার পরিভাষা সূত্র বলে কি একা গুণবৃদ্ধি একো গুণবৃদ্ধি কি বলে মানে ইকের বৃদ্ধি এটা দিকের বৃদ্ধি হয় এটা বলছে আর কি সূত্র দ্বারা বলছে যে যেখানে গুণ অথবা বৃদ্ধি বিধান হচ্ছে কিন্তু কার গুণ বৃদ্ধি হচ্ছে সেটা বলা হয়নি যে সূত্রে আচ্ছা। যেখানে গুণ আচ্ছা। অথবা বৃদ্ধি হচ্ছে কিন্তু কার স্থানে গুণ বৃদ্ধি আদেশ হচ্ছে সেটা বলা হয়নি ওখানে এই সূত্র এসে সাহায্য করে একো আচ্ছা। গুণ বৃদ্ধি কার স্থানে এখানে তো বলা হয়নি সোজা সোজাসুজি তো বলা হয়নি যে কার স্থানে গুণ গুণ হবে তো সেই জন্য এখানে আমাদের পরিভাষা সূত্র ইকো গুণ বৃদ্ধি বলে যে আচ্ছা যে এক বর্ণ শেষে রয়েছে এর এর শেষে তো এখানে হয়নি কিন্তু অন্য অন্য সূত্র দ্বারা হচ্ছে যে শেষে আসলে তো এটাই ইয়েনবেদি সন্তাসিয়া এমবি মানে শেষে আর কার স্থানে গুণবৃদ্ধি ইকো গুণবৃদ্ধি বলে যে ইকহ ঠিক আছে তো বলছি যে তাহলে স্যার ওই সার্বধাতু কার্যক্ষেত্র কয় কি হলো ও বলছি ও কেটে গেল এসে যাবে হ্যাঁ তো তাহলে সংজ্ঞা সংজ্ঞা সূত্র আমি দেখেছি পরিভাষা সূত্র আমি দেখেছি পরিভাষা সূত্র অন্য উদাহরণ আমরা কি দেখেছি জীবন বলো হ্যাঁ আবার বলো अलुवन्तस्य হ্যাঁ হ্যাঁ अलुवन्तस्य হ্যাঁ হ্যাঁ হ্যাঁ अलुवन्तस्य अलुवन्तस्य মানে কি ভুলে গেছি হ্যালো হ্যাঁ স্যার স্যার কেটে গেছিল আমি বলছিলাম যে ওই যে স্যার সার্বধাতু কার্যধাতু করহ এটা তো আপনার গুণে বিধান করছে তাহলে কি হ্যাঁ, ইয়ে, বিধি সূত্র হ্যাঁ সবাই আচ্ছা। বিধি সূত্র গুণ কাজ কাজ আসলে এই গুণটি এটা আদেশ হ্যাঁ হ্যাঁ গুণ মানে গুণাদেশ হুম গুণাদেশ হ্যাঁ তো সেটা বিধি সূত্র আর তুমি বলো তুমি বলো আলম কি রকম সূত্র প্রীতিবন হুম বলে কি কি বলে আচ্ছা কি বলে হ্যাঁ আচ্ছা বর্ণাত্মক অন্তের স্থানে হয় মানে আমরা তো জানি যে অনেক কাল ছিল সর্বোচ্চ এই সূত্র দ্বারা জানি যে যেটা অনেক বদনাত্মক হয় সেটা মানে সমগ্রের স্থানে বসে মানে যে যে স্থানই তার সমগ্রের স্থানে বসে আর অলন্তস্যটা বলছে যে এক বদনাত্মক হলে সেটা সমগ্রের স্থানে বসে না সেটা অন্তের স্থানে বসে হ্যাঁ ঠিকই আছে মানে যেখানে ষষ্ঠী বিভক্তি বলে যে যেখানে ষষ্ঠী বিভক্তি স্থানে এটি অর্থে হচ্ছে স্থানে ষষ্ঠী যেখানে স্থানে ষষ্ঠী বোধ হচ্ছে ওখানে এই স্থানে মানে শেষে শেষে শেষে স্থিত স্থিত বর্ণ এর স্থানে আলাহা আন্ত্যস্যা আন্ত্যস্যা শেষের আর শুধু একটি বর্ণ সোজা বলা হয়নি এই সূত্র দ্বারা কিন্তু অনেকা শিক্ষাবাসিয়া সূত্র দ্বারা আমরা বুঝতে পারি যে আচ্ছা অনেকাল হচ্ছে হলে তো সর্বাসিয়া তো এর অর্থটা ইচ্ছা এ যে অনন্তেস্য মানে যেটা একাল শেষে শেষে শেষে শেষে এবার ওকে সংজ্ঞা পরিভাষা বিধি আমরা জেনেছি অতিদেশ আমরা দেখেছি অধিকার অধিকার সূত্র নিয়ম সূত্র আমরা দেখিনি পরে গিয়ে আমরা দেখব নিয়ম সূত্র নিয়ম সূত্র আর অধিকার সূত্র এখানে এখানে নেই কিন্তু আমরা দেখেছি আমার মনে হয় অধিকার সূত্র অঙ্গস্য দেখেছি হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে সূত্রে অধিকারে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আছে দেখেছিলাম অধিকার সূত্র আর এই যে ও সেরকম অধিকার সূত্র নিয়ম সূত্র আমরা দেখিনি কিন্তু পরে গিয়ে আমরা দেখব সংজ্ঞা সূত্র পরিভাষা সূত্র বিধি সূত্র অধিদেশ সূত্র অধিকার সূত্র পাঁচটি আমরা দেখেছি আজ পর্যন্ত হুম ঠিকই আছে তাহলে আমার মনে হয় যে ওরা সবাই শুনতে পারে আর আমরা পরের সপ্তাহে এখান থেকে এগিয়ে যাব মানে এরপরে কি হবে তুলারি গানে গুনাহ হয় না আজ আমরা দেখেছি আর পরের হচ্ছে কি গুণকার্যস্য অভ্যাস গুণকার্যস্য অভ্যাস আগামী সপ্তাহে আমরা করব হ্যাঁ এটা এর সমস্ত কিছু আচ্ছা হ্যাঁ এটা আমরা ঠিকই আছে হুম সারদাতুমপিত ওখানে আসছে আর ইচ্ছা ওখানে আসছে অভ্যাস আমরা করব হ্যাঁ বলো স্যার বলছি আপনাদের ওখানে দুর্গাপূজা হয় হয় না না এক মিনিট এটা আমি আমি রেকর্ডিং <laughs> বন্ধ করছি এক মিনিট